মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য ভালো কাজ ভালো কথা ভালো বস্তুকে আল্লাহ হালাল করেছেন হারাম কাজ সেগুলি যেগুলি আল্লাহ ফাকরাবুল আলমিন যেগুলিতে রেখেছেন ক্ষতি যেসব কাজে যেসব কথাই যেসব বস্তুতে যেসব বিষয়ে ক্ষতি রয়েছে তা আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের প্রতি হারাম করেছেন সালাম নাজিল হক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যিনি দিনের সমস্ত বিধিবিধান সম্পূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলী গত শুক্রবারে যেসব ভাইরা এসেছিলেন তাদেরকে একটি ওয়াদা করেছিলাম যে এই মঙ্গলবারে হালালা সম্পর্কে আলোচনা করবো তাই আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে হালালা যাকে দেশি ভাষায় অনেকে হিল্লা বলে থাকে এই প্রচলিত হালালা আসলে অভিশপ্ত হালালা প্রচলিত হালালা যে হালালা সমাজে রয়েছে বা প্রচলিত হিল্লা যে রয়েছে সমাজে তা হচ্ছে অভিশপ্ত তা নবী করিম সাল্লাহ সাল্লামের সহি হাদিস দ্বারা কিছুক্ষণে প্রমাণিত হবে ইনশাআল্লাহ আর এই অভিশপ্ত হালালা নিয়ে আলোচনার পূর্বে শরীয়তের যে হালালার পদ্ধতি রয়েছে অথবা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হালাল হওয়ার যে পদ্ধতি রয়েছে যদিও তাকে হালালা নাম বলা উচিত হবে না কারণ হালালার নাম মানেই অভিশপ্তে পরিণত হয়েছে সেটি আগে উল্লেখ করে দিই আল্লাহ ফকরবুল আলমিন সুরাবা কারার আয়াত নম্বর দুইশো তেইশে এরশাদ করেছেন এই তালাক সম্পর্কে এবং এই তালাক হওয়ার পরে যে তার হুকুম এবং তারপরে যদি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা আছে কি না এই সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন তার পূর্বের আয়াতে আল্লাহ পাক তালাকের কথা উল্লেখ করেছেন দুইটি তালাকের রাজির কথা আল্লাহ পাকের সাদ করেছেন দুইশো উনত্রিশ নম্বর আয়াতে আর তলাক ও মার্রাতান তালাক হচ্ছে দুইবার তালাক হচ্ছে দুইবার আল্লাহ পাক বলেছেন মানুষ ভাববে যে তালাক তো জানি তিনটে এতদিন থেকে তাই না আল্লাহ পাক বলছেন তালাক হচ্ছে দুইটি আর তালাক মাররাতান মানে দুই তালাক হচ্ছে দুইটি কিন্তু আল্লাহ পাক দুইটি তালাক না বলে দুইবার বলেছেন মাররা মানে একবার আর মাররাতান বা মাররাতাইন মানে দুইবার এই আয়াতটি যদি ভালো করে পড়তো মানুষ আর বোঝার চেষ্টা করত এবং তার সাথে সাথে অনেকে বুঝে কিন্তু তার প্রতি যদি আমল করত তাহলে একসাথে দুই তালাক তিন তালাক একশো তালাক কোনো বেকুফও দিত না আর তারপরে যেসব আলম সমাজ বেদাতপন্থী আলম সমাজ অথবা যারা মজাহপন্থী মজাহের গোড়ামি করে সেসব আলেম সমাজ যারা ফতুয়া দিয়ে রেখেছে একসাথে তিন তালাক দিলে তিনটে হয়ে যাবে তারাও এই ফতুয়া দিত না যদি এই আয়াতটি বোঝার চেষ্টা করতো ভালো করে আর আমল করতো তাহলে কারণ আল্লাহ কি বলছেন আর তালাকও মার্রাতান তালাক হচ্ছে দুই বাড়ি তার ভাব অর্থ হচ্ছে যে তালাক হচ্ছে দুইটি দুইটি তালাক কেন আল্লাহ বললেন এই জন্য যে দুইটি তালাক হচ্ছে তালাকের রাজি মানে এই দুই তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়া যেতে পারে এই দুইটি তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়া যেতে পারে একটি তালাক দিলেন তাহলে তালাক দেওয়ার আসল তরিকাই হচ্ছে ইসলামিক তরিকা শরীয়তি তরিকা একটি করে তালাক দেওয়া একটি তালাক দিলেন তারপরে তিন মাস তিন ঋতু ইদ্যুৎ এই তিন ঋতু বা তিন মাসের মধ্যে আপনি চিন্তা ভাবনা করছেন যে ফিরিয়ে নেওয়া ভালো হবে না একে একবার ক্লিয়ার করে দেওয়া ভালো হবে বিদায় করে দেওয়া ভালো হবে আপনার স্ত্রীও চিন্তা করছে যে এই স্বামী আমার জন্য ভালো হবে না এই যখন তালাক দিয়ে দিয়েছে তার থেকে দূরে সরে যাওয়া পৃথক হয়ে যাওয়া ভালো হবে সেও চিন্তা করছে তার বাবা মা তার পরিবারের লোকেরাও চিন্তা করছে তিন মাস আল্লাহ পাক সময় দিয়েছেন বা তিন হাই তিন মাসিক যাদের মাসিক ঋতু আসে তাদের জন্য তিন ঋতু মাসিক ঋতু আর যাদের মাসিক ঋতু আসে না তাদের জন্য বয়স হয়ে গেছে অথবা নাবালিকা তিন মাস আল্লাহ পাক বলেছেন তো এই হচ্ছে ইদ্যত এর মধ্যে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেবেন যে কি রাখবো না রাখবো না তিন মাসের মধ্যে যদি আপনি মনে করেন যে না ফিরিয়ে নেব তাহলে ফিরিয়ে নিতে পারেন এক তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারেন তালাকের বিধান বর্ণনা করবো না দীর্ঘদিন আগে তালাকের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমার সেটাই যথেষ্ট আর পরবর্তীকালে সুযোগ হলে তালাকের বিধান সম্পর্কে আলোচনা করা হবে কারণ সেই দিকে গেলে হালালার আলোচনা থেকে যাবে তারপরে যদি ফিরে নেয় ভালো কথা ফিরিয়ে নিল তারপর আবার কখনো কোন রকম গোলমাল হলে আবার এক তালাক দিয়ে দিল তাহলে আর তালাক মারা তার মানে দুইবারে তালাক আর দ্বিতীয় তালাক দিয়েও আবার তিন মাস ইদ্যুত বা তিন হাইজ ইদ্যুত তার মধ্যে ফিরিয়ে নিতে পারে ইচ্ছা করলে ফিরিয়ে নিতে পারে ফিরিয়ে নিল না এক তালাক দেওয়ার পরে তিন মাস হয়ে গেল তখন তালাকে বায়েন হয়ে গেল পৃথক হয়ে গেল হারাম হয়ে গেল একটি তালাক দিয়ে স্ত্রীকে হারাম করা যেতে পারে তিন তিন মাসিক ঋতু শেষ হয়ে গেলি তিন মাস শেষ হলেই হারাম হয়ে গেল আপনার ওপর এখন আপনি অন্যান্য যারা প্রস্তাব দানকারী তাদের মতো অন্য লোক প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে আপনি একজন তাদের মধ্যে প্রস্তাব দিতে পারেন আপনার প্রস্তাব নিতে পারেন আবার অন্য প্রস্তাব গ্রহণ করতে পারেন এটা হচ্ছে ইসলামিক তরিকা এই জন্য আল্লাহ পাক আর তারা তোমার রাতাম বলেছেন তালাক হচ্ছে দুইবারে কিন্তু বিদাতি সমাজ তাদের কল্পনা তো যে তালাক একটা করে দিতে হয় হবেই না বিশ্বাসই করে না যে একটা তালাক লিখে হবে তালাক হবে না তালাক এদের কাছে তালাক মানে একেবারে দিয়ে বিদেগুলির ভিতরে একসাথে তিন তালাক অথচ তাদের শিকার কিতাবে রয়েছে যে তিন তালাক একসাথে দেওয়া বিদাতি তালাক মহারাম হারাম তালাক তারপরে হারাম হওয়ার পরে বিদাতি হওয়ার পরেও নাকি তাদের কাছে হয়ে যাবে এটি তাদের বিষয় তো আল্লাহ পাক দুই তালাকের কথা বললেন এই জন্য আলাদা করে যে দুই তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ সুবিধা আছে ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বেহসান তারপরে বলছেন হয় তারপরে এই এক তালাক বা দুই তালাক দিয়েছো যে এর মধ্যে ফাইমসাকুম বিমারুফিন তুমি যদি ফিরিয়ে নিতে চাও তাহলে তুমি ভালো আচরণের সাথে ফিরিয়ে নাও কষ্ট দেওয়ার উদ্দেশ্য নাই অপদস্থ করার উদ্দেশ্য নয় সম্মানের সাথে তাকে ফিরিয়ে নাও এবং বাড়িকে সম্মানের সাথে রাখো আও তাসরিহুম বিহসান যদি বিদায় করতে হয় তবুও জুলম অত্যাচার করে নয় নির্যাতন করে নয় এহসান ভালো আচরণের সাথে এহসানের সাথে এই দুই তালাকের কথা আল্লাহ উল্লেখ এই দুইটি তালাক হচ্ছে তালাকে রাজি তারপরে আয়াতে দুইশো ত্রিশে আল্লাহাক বলছেন সাইন তাল্লা কাহা এখানে তৃতীয় তালাকের কথা বলেছেন এই তালাক দিয়ে হচ্ছে তিনটি তালাক এই তালাকের নাম হচ্ছে তালাকে মোকাল্লাজ আমার দেশের মানুষ তালাকে মোকাল্লাজ বলে অনেকে জানে মোকাল্লাজ মানে অকাত্ত তালাক এই তালাকের পরে আর ফেরার কোনো চান্স নেই সুযোগ সুবিধা নেই তালাক মোকাল্লাজ সচ্চ তালাক অকাত্ত তালাক তালাকে রাজির কথা বললাম বাইনের কথা বললাম তালাকে মোকাল্লাস তাহলে তিন তালাক তিনবারে হয় হচ্ছে শরীর সম্মত তৃতীয়বার যখন তালাক দিয়ে দিল তিনটি গুলি ছিল পকেটে শেষ তিনটি গুলি শেষ করে দিল এখন আর স্ত্রী তার নেই আল্লাহ পাকরা বলেন কি বলছেন এই ক্ষেত্রে ফাইন তাল্লা কাহা সেই স্বামী যদি তার স্ত্রীকে তৃতীয় তালাক দিয়ে দেয় সমস্ত তফসির কারগণ মহাদিস রাম এই আয়াত সম্পর্কে ফোকা কেরাম একমত এই তালাক মানে তৃতীয় তালাক যদি দিয়ে দেয় কারণ তার আগে দুই তালাকের কথা উল্লেখ করা হয় তার আগের আয়াত দুশো উনত্রিশে আর দুশো ত্রিশে আল্লাহ বলছেন তাই তাল্লাক কাহা তৃতীয় তালাক যদি দিয়ে ফালা তাহিল লাহু তাহলে এখন আর তার জন্য হালাল হবে না কোনো কালই হালাল হবে না কোনো রাস্তা নেই কোনো দিন আল্লাহ বলছেন হাতটা আছে একটা রাস্তা শুধুমাত্র এক স্ত্রী আছে যাকে তালাক দিয়ে দিলে কোনোদিন হালাল হবে না দু চার দশ জায়গায় বিয়ে শাদি হয়ে স্বেচ্ছায় তালাক হয়ে আসে স্বামী দু চার দশটা স্বামী তারপরে বিয়ে হয়েছে তারপরে মারা গেছে স্বামীগুলো বিধবা হয়েছে তারপরে যদি আগের স্বামী বিয়ে করতে চাই তবু হালাল হবে তার জন্য একই অবস্থায় সেটি শরীয়তে সেটা হচ্ছে লেয়ানের অবস্থা যার বিধান আল্লাহ ফাকরুল আলমিন সুরা নূরের প্রথম রুকুতে উল্লেখ করেছেন যারা নিজের স্ত্রীকে অপবাদ দেয় স্ত্রী সম্পর্কে সন্দেহান বরং দেখেছে হয়তো কুকাজে প্রমাণ আছে তার কাছে অথবা এমন কেউ দেখেছে যারা বলেছে স্ত্রীকে সে অপবাদ দিল যে আমার স্ত্রীর চরিত্র খারাপ সে ব্যবচারে লিপ্ত হয়েছে সোহাদা এবং তার কাছে কোনো সাক্ষী নেই সাক্ষী নেই কি করবে যে না ব্যবচার সাব্যস্ত করলে চারটি সাক্ষী নিয়ে আসতে হবে এক সাহেব বলছেন ইয়া রাসুল আল্লাহ চারটি সাক্ষীর কথা আল্লাহ বলেছেন কেউ যদি নিজের স্ত্রীর কাছে দেখে কোনো অপর পুরুষকে তাহলে গ্রামে দৌড় দিবে চারটি সাক্ষী খোঁজার ততক্ষণ যা হওয়ার সব হয়ে ফিস চলে গেছি বিদায় সে অতিথি শায়তান অতিথি তো এটি কি শরীয়তের বিধান যে ও সাক্ষী খুঁজে বেড়াবে স্ত্রীর এই ঘটনা ঘটছে গ্রামে গ্রামে সাক্ষী খুঁজে বেড়াবে আয়াত নাজিল হয়ে গেল ইলিয়ানের আয়াত শাহাদাত ইন্নাহু ওয়াল আলাইহিম কানা কাযিবিন চারবার করে সাক্ষী দিব আল্লাহর কসম খেয়ে আল্লাহর কসম করে শপথ করে যে আল্লাহর কসম করে শপথ করে বলছি যে আমার স্ত্রী কুকাজ করেছে ব্যবচার লিপ্ত হয়েছে পঞ্চমবার বলবে যে আমি যদি মৃত্যুক হয়ে মিথ্যা কথা বলি তাহলে আমার উপর আল্লাহ লানত অভিশাপ হবে এই যে লানত কামনা করবে যদি আমি মিথ্যা কথা বলি আমার স্ত্রীর ওপর সেই জন্য এর এই বিধানের নাম হচ্ছে লিয়ান তারপরে স্ত্রী স্ত্রী বলল যে না স্বীকার করলেন না সে বললে কি হবে সে কসম করলে কি হবে আমি কুকাজ করি তাহলে তৃতক করে দেওয়া হবে সেও চারবার আল্লাহ শপথ করবে পঞ্চমবার আল্লাহর গজল তলব করবে এই লিয়ানের বিধান তারপরে পৃথক হয়ে যাবে আর তালাকের প্রয়োজন লেয়ান দিয়েই পৃথক হয়ে যাবে কেমত পর্যন্ত কোনোদিন আর ফিরে আসতে পারবে ওই বাড়িতে কিন্তু তিন তালাক হয়ে গেলে তিন তালাক হয়ে গেলে আল্লাহ বলছেন হাত্তা ফিরতে পারবে তান কেহাজ অজান গায়ে হাত যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না হবে তার সাথে সহবাস না হবে এখানে তান কেহার তাফসির হচ্ছে শুধু বিবাহ নয় বিবাহর সাথে সহবাসও হবে তারপরে সেই স্বামী যে স্বামী বিবাহ করলো সে মারা গেল অথবা সে তালাক দিল কিন্তু সে তালাক দেওয়ার নিয়েতে বিয়ে করেনি বিয়ে করেছে তার সাথে তার দাম্পত্য জীবন কাটাবার জন্য আগ্রহের সাথে বিয়ে করেছে তার সাথে জীবন যাপন করব এর থেকে আমার ছেলে মেয়ে জন্মাবে এর সাথে সারা জীবনটা আমি কাটাবো এই আশা নিয়ে বিয়ে করেছে কিন্তু তারপরে অচল হয়ে গেল তাদের এই গাড়ি চললো না সুতরাং রাখতে পারলো না তালাক দিয়ে দিল কোনো কারণে চুক্তি করে নাই মনে নিয়ত রেখেছে যে যা কালকে ছেড়ে দেবো দুদিন পর ছেড়ে দেবো বেচারার জন্য একটু হালাল করে দিই এই রাস্তা নেই ইসলামে অভিশপ্ত হালাল আজের যার আলোচনা আসছে সেটা সেই রাস্তা নেই এটা হচ্ছে শরীয়তি হালাল হওয়ার তরিকা তাহলে চিন্তা করেই তালাক দিতে হবে কেউ যদি তিন তালাক দেয় তাহলে তাকে ফাইনাল চিন্তা করে দিতে হবে যে আর একে জীবনে ফিরিয়ে দেওয়ার আমার আর চিন্তা ভাবনা নেই এই নয় যে দু চার দিন দশ দিন পরে আবার ছয় মাস পরে আবার চিন্তা করব না এরকম ভাগ্যে নাও আসতে পারে যে বিয়ে করবে সে চিরকাল তার সাথে থাকার জন্য বিয়ে করবে সুতরাং তোমার কাছে আর ফিরে আসার কোনো সুযোগ সুবিধা নেই এ হচ্ছে শরীয়তি বিধান এখন অভিশপ্ত তালাকে আসুন অভিশপ্ত হালালায় আসুন যে অভিশপ্ত হালালার কথা আজকে আলোচনা করবো বলেছি আপনাদেরকে এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কয়েকটি হাদিস রয়েছে আলী রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন হাদিসটি আবু দাউদে রয়েছে ইবনে মাজাতে রয়েছে মুসনাদ আহমদে তিরমিজিতে রয়েছে বলছেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম লান আল্লাহ বলেছেন যে লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর লানত অভিশাপ হচ্ছে আল্লাহ পাকে লান আল্লাহ আল্লাহ পাক লানত করেছেন মানে অভিশাপ করেছেন অভিশাপ মানে অভিশাপ মানে হচ্ছে শরীয়তের ভাষায় যে লানত বা অভিশাপ তার মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাওয়া আমাদের দেশের মানুষ অভিশাপ শব্দটি ব্যবহার করে কিন্তু বদুয়ার অর্থে ব্যবহার করে তাই না অমুক অমুককে অভিশাপ দিয়েছে মানে বদ্ধ করেছে না আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে আল্লাহ বঞ্চিত করে দেওয়ার ঘোষণা করেছেন রাসুল্লাহ লানত মানে রাসুল্লাহ আল্লাহর রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত লানত প্রাপ্ত ব্যক্তি এই বদ্ধ করেছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন হবে তখন বদোয়া নয় অভিশাপ মানে অভিশাপ মানে হচ্ছে আল্লাহর ঘোষণা রহমত থেকে বঞ্চিত এই ব্যক্তি যার উপর আমি লানত করেছি তো যেই ব্যক্তি হালাল করবে কোনো মহিলাকে উদ্দেশ্য করবে যে আমি এই মহিলাটিকে হালাল করবি তার আগে স্বামীর জন্য এই উদ্দেশ্যে বিয়ে করবে আর যার জন্য হালাল করা উদ্দেশ্য করা হবে অর্থাৎ তার আগের স্বামী যে আবার ফিরিয়ে নিতে চাইছে উভয় ব্যক্তির ওপর আল্লাহ পাক কি করেছেন লান আল্লাহ লানত করেছেন অভিশাপ করেছেন কাবিরা গোনা সম্পর্কে ওলামাইকরামরা যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাতে রয়েছে যে কোন পাপের ওপর কোন গোনার ওপর যদি আল্লাহ অথবা রাসুলের লানত হয়ে থাকে তাহলে সেটি কাবিরা গোনা তাহলে কেউ যদি হালালা করে এই বিবাহ যে বেচারা তালাক দিয়ে দিয়েছে এখন মুশকিলে পড়ে গেছে ছেলে মেয়ে নিয়ে ফিরিয়ে নিতে চায় আমি হালাল করে দিই চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই আত্মীয় তাহলে সেই ব্যক্তি কাবিরা গোনা করলো আল্লাহর লানত রহমত থেকে বঞ্চিত সে কাবিরা গোনা করলো ওই ব্যক্তি যে ফিরিয়ে নিল এইভাবে হালাল করে সেই ব্যক্তি কাবিরা গোনা করলো এই লানত মানে দ্বিতীয় হাদিস শোনা ইবিন মাজাতে রয়েছে ওকবা আমের রাজি আল্লাহ তালান বর্ণনা করছেন আন্নান নবী সাল্লাহ সাল্লাম কাল নবী করিম সাল্লাম বলেছেন আলা ওখবে রকম বিত্তাইসিল মুস্তার আলা ওখবে রকম তোমাদেরকে বলে দেব নাকি বিত্তাইসিল মুস্তার ধার করা পাখা সম্পর্কে এই নোংরা কাজ মানুষ করতে পারে নবী করিম সাল্লাহাম ঘৃণা জানাবার জন্য পাপ তো আছে কিন্তু এত ঘৃণিত কাজ এত নোংরা কাজ মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এই ভাষাটি প্রয়োগ করেছেন আর তেইশ মানে পাঁঠা আল মুস্তার মানে ধার করা ধার করা পাঁঠা পাঁঠির জন্য যে পাঁঠা লাগে তারপরে জানাই আছে তো আমাদের দেশে তো অনেকে ব্যবসা করে হিন্দুরা বা অনেক ফাঁসেক লোকেরা ব্যবসা করে যে ব্যবসা জায়েজ নাই পাঁঠার ব্যবসা পাঁচ টাকা দশ টাকা করে নেবো এক এক পাঁঠির উপরে জায়েজ নাই আর অনেকে ধার নেই ধার নেই যে দাও তোমার পাঠাটা দাও তো এই এই এই ব্যক্তি হচ্ছে ধার করা পাঠা যে একজনের বিবি আরাম হয়ে গেছে তিন তালাকের পরে এখন ওর জন্য হালাল করে দিবি হচ্ছে আর তাই আল মুস্তারিক আল্লাহ নবী সাল্লাম পাঠা বলেছেন পশু পাঠা আর আবার ধার করা পাঠা আর পাঠা যে কত ঘৃণিত তা তো বুঝতেই পারছেন তার যে গন্ধ তা তো জানাই আছে কালু বলা ইয়া রাসুল আল্লাহ সাহাবারা বলে ইয়া রাসুল আল্লাহ অবশ্যই বলে দেন যে ধার করা পাঠা কে নবী করিম সাল বললেন হুয়াল মুহাল্লিল সে হচ্ছে যে হালাল করা উদ্দেশ্য করে সে অমুকের বিবিটা তিন লাগে দেওয়ার পরে বেচারা খুব মুসিবতে পড়ে গেছে ছেলে মেয়ে নিয়ে খুব পরেশানিতে আছে এখন ফিরিয়ে নিতে চাই তো হালাল করবি এ হচ্ছে আল মুহাল্লিল যে হালালাকারী সে হচ্ছে দাঁড় করা পাঠা লান আল্লাহুল মুহাল্লিল আল মুহাল্লাল্লাহু হালালাকারীর ওপর আল্লাহ লানত হয়েছে এবং যার জন্য হালাল করা হবে উদ্দেশ্য করা হবে তার উপরও লানত রয়েছে দুইটি হাদিস শুনিয়ে দেওয়ার পরে সাহবাই কেরাম আইম্মাই কেরাম ফোকাহাই কেরাম অধিকাংশ আলিমদের মত এই হাদিসগুলির আলোকে আপনাদেরকে শোনায় ফেকের খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে প্রায় ষোলো খণ্ডের মতো রয়েছে আল মুগনি ইমাম রহমতুল্লাহ আলে তাতে রয়েছে তিনি বলছেন যে তহু সার কথা হচ্ছে আন্না নেকা হাল মোহাল্লি হারামুন বাতিলুন হালালার নিকা হালালার বিয়ে হচ্ছে হারাম এবং বাতিল বিয়ে হবেই না হারাম তো আছে কিন্তু তার সাথে সাথে বাতিল মানে বিয়ে হবেই না ফি আম মাতে আহলিল এলমে সিংহবাগ অলমাই কেরাম মহাদ্দেসিন ফোকায় কেরামের নিকটে অধিকাংশ আলেম আলামাদের নিকটে মেনহুম তাদের বেশ কিছু আলেম আলামা সাহাবাই কেরাম তাবেইন থেকে শুরু করে সবার কথা উল্লেখ করা হয় পরবর্তীতে উল্লেখ করবেন যে সাহাবাই কেরামের এজমা ছিল এই ক্ষেত্রে সাহাবাই কেরামের কোনো ইখতলাফ ছিল না যে হালাল বিয়ে হচ্ছে হারাম এবং এই বিয়ে হচ্ছে বাতিল বিয়ে নয় ঠিক আর বিয়ে তাদের মধ্যে যে সব ওলামাই কেরামের কথা তিনি উল্লেখ করেছেন আল হাসান হাসান বসরি তাবি প্রখ্যাত তাবি ইব্রাহিম নাখঈ ওয়া কাতাদা ওয়া মাল ইমাম মালিক চার ইমামের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওয়া লাইস ইমাম লাইস ইমাম মালিকদের মতো ইমাম ছিলেন তিনি ইমাম সৌরি সুফিয়ান সৌরি ইমাম আব্দুল্লাহ বিন মুবারক ইমাম শাফেই ইমাম আহমদ ওয়া কাল বলছে যেইভাবে এই হালালার এই ঠিকার বিয়ে করুক না কেন যেমন তো কাহা আহা বিয়ে দেওয়ার সময় বলছে যে দেখো তোমার সাথে বিয়ে দিচ্ছি কিন্তু এর সাথে এক রাত থেকে ফিরিয়ে দিবে এইভাবে হয়তো বিয়েটা দিচ্ছে প্রথমখানে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম মেয়ের বাবা মহিলার বাবা বলছে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম আমার বোনের বিয়ে দিলাম বলি বলছে যে একে হালাল করে তুমি দিয়ে দিবে আও সারা তার আহাল্লাহা হালাল করে দিবে হালাল করে দেওয়ার পরে তোমাদের এই নেকা থাকবে না বললো ফিরিয়ে দেবে তালাক দিয়ে দিও বললো অথবা না হালাল করে দিলে এক রাত রাখার পরে তুমি তোমার মাঝে আর আমার মেয়ে আমার বোনের মাঝে এ বিয়ে থাকবে না ফালা নেকা হবে না হমা এরকম বললো অথবা এরকম বললো আন্না হয়ে যায় আহাল্লাহারিল আউ্ল কাহা প্রথম ব্যক্তি আগের যে স্বামী ছিল বেচারা খুব পেরেশানিতে আছে তার জন্য হালাল করে দেওয়ার পরে তুমি তালাক দিয়ে দিও যেরকম ভাবে বলুক না কেন এই নিকা হচ্ছে বাতিল দলিল উল্লেখ করেছেন তারপরে ওই হাদিসগুলি হাদিসগুলো লান আল্লাহ মহাল্লাল মহাল্লাহু আবু দাউদের ইবনে মাজাহ তিরমিজি এসব কিতাবের হাদিস এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ কি বলছেন শুনেন বলছেন হাদিসুন হাসানুন সহিহ এই হাদিস হাসান সাহি হাদিস বিশুদ্ধ হাদিস এবং অত্যন্ত সুন্দর হাদিস ওয়াল আমাল হিন্দা আহলিল এল আর এই হাদিসের ওপর আমল রয়েছে ওলামাই কিরাম আইম্মা কিরামের নিকটে মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামের যুগ থেকে মিনহুম সাহাবাই কেরামদের অন্যতম হচ্ছেন অমর ইবনুল খত্তাব দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন তার মত ওসমান তৃতীয় খলিফা ওসমান রুজিয়াল্লাহ তালানো নু রুজিয়াল্লাহ বকর মত কিন্তু এখানে তার কথা উল্লেখ করা হয়নি যেহেতু তার বক্তব্য হয়তো আদিসের কিতাব আসেনি সেই জন্য কিন্তু তাদের ঐক্যমত ছিল ও আব্দুল্লাহ বিন ওমর প্রখ্যাত সাহাবি ওয়া হুয়া কাউলুল ফুকাহা মিনাত মধ্যে যেসব ফুকাহায়ে কেরাম ছিলেন সবার মত ওরবিয়া জালিক আলী চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা তালান হচ্ছে এই রিওয়ায়াত বর্ণিত রয়েছে যে হালাল আর বিয়ে ঠিক আর বিয়ে হারাম এবং বাতিল ওইদিন মাসুদ আব্দুল মাসুদ থেকে আব্দুল মাসুদের নাম আমার দেশের মজাপন্থীরা খুব উল্লেখ করে নিজে যখন সুযোগ সুবিধা রফেদানের কথা যখন আসে নানা মনসুখ হয়ে গেছে কারণ আব্দুল নসুর রাজি আল্লাহ তালা একটি হাদিস বর্ণনা করেছেন আবু দাউদে আছে যে আল্লাহ নবী সাল্লাম একবার রফুল এদান করলেন নামাজ এই তো দেখো আব্দুল মসুদ রফুল এদের ক্ষেত্রে ক্ষেত্রে আব্দুল্লাহ মাসুদের হাদিস বান করলেন অথচ ইমাম আবু দাউদ স্বয়ং নিজে বলছেন যে হাজাল হাদিস লাইয়া শেখু বর্ণনা করে স্বয়ং নিজে ইমাম সাহেব বলছেন এই হাদিসের সনদ সূত্র সই হয় তারপর নিচ্ছে না বলছি ইবনে মাসুদ বর্ণনা করেছেন ঠিক আছে আর বহু হাদিস রয়েছে রফুল এদানের তাও করেন আর দশবার রফুল এদান করে একবার যদি নাও করেন অসুবিধা নেই আর সেই ইবিন মাসুদ রাজি আল্লাহ তারা যখন বলছেন যে হালাল আর লানতের কাজ হারাম কাজ আর এই নেকা বাতিল তখন কোনো গুরুক্ষেপ নেই ঠিকার কিতাবে আমার টেবিলে কদুরি রাখা আছে নিয়ে আসলাম না সময়ের স্বল্পতার কারণে যেটা খাইতে হয়তো সময় পাবো না লিখছে ফকি সাহেব কদুরি যে হালাল আর নেকা হচ্ছে মখরু আশ্চর্য যে আল্লাহ পাকের লানত হচ্ছে আল্লাহ পাকের লানত হচ্ছে নবী কেরিস বলছেন যে ধার করা পাঠা আর বলছি কালটি মকরু মকরু আমাদের দেশের লোকেরা বিড়ি সিগারেট জর্দা খাওয়ার জন্য যারা খায় তারা কি করেছে ওটাকে মাকরু মাকরু মানে খাও মাকরু মানে খাও আর দাড়িটাকে মন্ডন করার জন্য সেটাই করে গেছে সুন্নত মানে সুন্নত মানে মন্ডন করো সুন্নত মানে মন্ডন করো এর অর্থ ইয়ে হয় তাদের কাছে আর মাকরু মানে খাও পান করো খাও ইবিন মাসুদ রাজি আল্লাহ তালান হোক বলছেন ওয়াকাল ইবিন মাসুদ শুনেন তার কথা শুনেন তিনি বলছেন আল মোহাল্লিল ওয়াল মোহাল্লাহু মালউনুন আলা লিসানে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হালালাকারী যে হেল্প করতে চাইবে যে ওর এটাকে হালাল করিয়ে দিই একদিন এক রাত্রে রেখে আর যার জন্য হালাল করা হবে দুইজনেই অভিশপ্ত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মোবারক জবান দ্বারা আলা লিসানি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তারপরে ইবনু মাজার ওই হাদিসটি বর্ণনা করছেন যে হাদিসটি বর্ণনা করলাম আপনাদের সামনে তিন নম্বরে আরেকটি হাদিস শুনেন এমাম আসরাম রহমতুল্লাহ আলাই কাবিসা বিন জাবের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণনা করেছেন কালা সামেত ওমারা আমি ওমার বিন খাত্তাব রাজি আল্লাহ তালানো আমিরুল মমিন দ্বিতীয় খালিফা যিনি মুলহাম যিনি যে কোনো মত পেশ করতেন দেখা যেত যে ওহির অনুকূলে হইত তিনি কি বলছেন শুনেন একদিন খুদবায় উঠলেন উমার ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে খুদবা দিচ্ছেন মানুষকে বক্তব্য করছেন না বললেন ওহয়াকুল হে মানব সকল শুনে রাখো হে না শুনে রাখো হে আল্লাহর শপথ করে বলছি লা বে আমার কাছে যদি এমন কোন কেস আছে যাতে হালালা কারিকে ধরে নিয়ে আসা যদি আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হয়েছে ওই আগের স্বামী ওকে যদি নিয়ে আসা হয় ইল্লা রাজাম তোহমা দুইজনকে পাথর মেরে রজম করে দেবো সংসার করে দেব আমি বলছি খত্তাব আমিরুল মমিনিন দ্বিতীয় খলিফা রাশেদ বলছি রবি আল্লাহ তালানো শুনলেন তাহলে শরীয়তের বিধান রসুল্লাহামের বাণী শুনলেন ইবিন মসুদ রবি আল্লাহ তালানোর বাণী শুনলেন উমর খত্তাব রবি আল্লাহ তালানোর বক্তব্য খুদবা শুনলেন এই বিবাহ হারাম কেন অথচ বিবাহতে ইজাব কবুল আছে যে নতুন স্বামী হচ্ছে একদিনের জন্য এক রাতের জন্য সে তো কবুল করছে কাবিল তো কবুল করলাম হয়তো মোহর নির্ধারণ করা হচ্ছে তাও হচ্ছে বিবাহ হারাম কেন বলছেন ওয়ালি আন্না নেকাহন এলা মুদ্দা এই জন্যই হারাম যুক্তি এটা হচ্ছে আকলি দলিল কয়াস সেটা হচ্ছে কারণ এই বিয়ে হচ্ছে টেম্পোরারি বিয়ে এলা মুদ্দা হ্যাঁ কিছুক্ষণের জন্য কিছুদিনের জন্য আর ইসলামে বিয়ে করার সময় নিয়ত রাখবেন যে না একে এক বছর দুই বছর জন্য বিয়ে করছি যাই না কেউ যদি এখানে এরকম বিয়ে করে যেটা ফিলিপাইনি মহিলা সুযোগ সুবিধা পাচ্ছি বিয়েটা করেই নি আমি বাংলাদেশের মানুষ অথবা ইন্দোনেশিয়ার পাচ্ছি আর বিয়ে করে নি আর যখন ও যাবে একজিট আমি যাবো একজিট তখন টাটা বাই বাই করে দেবো এরপরে আগে থেকে যদি নিয়ত থাকে তাহলে বিয়ে হারাম যদি নিয়ত এরকম থাকে তো বিয়ে হারাম সে তখন হয়তো মতের মিল হলো না আপনি ইন্ডোনেশিয়া যেতে পারলেন না আমার সে বাংলাদেশ যেতে রাজি হলো তখন তালাকে সেটা আলাদা কথা কিন্তু বিয়ের সময় আপনাকে এই নিয়োগ করতে হবে যে আমি একে বাংলাদেশে নিয়ে যাবো অথবা আমি ইন্ডোনেশিয়া যাবো একে ছাড়ার জন্য আমি বিয়ে করিনি দু চার বছরের জন্য বিয়ে করছি না তাহলে বিয়ে সহি হবে আর এই বিয়ে হচ্ছে টেম্পুরার বিয়ে যেটি হচ্ছে নেকাহে মোতা মোতার বিয়ে যেটি হচ্ছে ইরানি বিয়ে শুনে রাখুন ভালো করে ইরানি বিয়ে মানে না বিচার তাদের কাছে ধর্মীয় টিপি আছে এত নোংরা ধর্ম সেই ধর্ম যে সেই ধর্মে তাদের কিতাবে আছে যদি কেউ একবার টেম্পোরারি বিয়ে করে দুই দিন তিন দিনের জন্য বিয়ে করে মোতার বিয়ে করে তাহলে আউজবিল্লা নাকি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহের মর্যাদা পেয়ে যাবে একটা বিয়ে করলে হোসেন রাজি আল্লাহ তালা বিয়ে মর্যাদা পাবে আর দুটো যদি করে হাসান মর্যাদা পাবে আর তিনটে করলে আলী রাজি আল্লাহ তালা মর্যাদা পাবে উল্টো এই দিক থেকে এগুলো ইসলাম হ্যাঁ যে ইসলামের এক শ্রেণীর আমাদের আলেমরা প্রশংসা করে আর বলে অমুক ইমাম তারা ইমাম হইতে পারে নাকি তারপরে বলছেন যে আফিম শার্তুন তারপরে ওখানে একটি কন্ডিশন আছে শর্ত লাগানো আছে ইয়াম নাও বাকা আহু যাতে রাখতে পারছে না কারণ বিয়ের সময় তাকে বলা হচ্ছে যে দেখো তুমি হালাল করে এক রাত্রে হিজুকে ছেড়ে দিবে শর্ত লাগাচ্ছে না রাখতে পারছেন যেহেতু শর্ত লাগানো হচ্ছে তার সাথে সেই জন্যই এই বিয়ে হারাম আর এই বিয়ে বাতিল আসবাহা নেকাহাল মোতা সুতরাং এই বিয়ে হচ্ছে ওই নেকাহে মোতার মতো মোতার বিয়ে যে ওই বিভ্রান্ত গুমরা পথভ্রষ্টদের কাছে বড় স্বভাবের কাজ এই যে না করা বিচার করা এই নেকাহে মোতার তো ফাইভ স্টার হোটেলের লোকেরা করতে যায় যারা থাইল্যান্ডে যায় হ্যাঁ, যারা পশ্চিমা দেশগুলিতে যায় ছুটি কাটাতে হ্যাঁ ভোগবিলাস করতে তারা কি করে এই মতোই তো করে দুই দিন তিন দিন দশ দিন যা হোটেলে থাকলো যে না বিচার করছে এটা মোতা তাকে ধর্মীয় রং দিয়ে এনে মতা জায়জ করে দিচ্ছে তো এই হালালার বিয়ে ঠিক আর বিয়ের মতো যে মোতার বিয়ে রসুল্লাহ সাল্লাম হারাম করেছেন ইমাম আহমদ বিন হাম্বালের বক্তব্য শোনেন তার ছাত্র ইসমাইল বিন সাইদ বলছেন সাল তো আহমদ আমির রজলি ইমাম আহমদ রহমতুল্লাহ আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলাম এক ব্যক্তি সম্পর্কে এত যে মার আতা একটি মহিলাকে বিয়ে করছে আর মহিলার তালাক হয়েছে আগের স্বামী থেকে এখন স্বামী ফিরে নিতেছে আর তার মনে আছে কোনো চুক্তি করেনি কন্ডিশন হয়নি কথাবার্তা মুখে ফুটে বলেনি মনে মনে আছে যে লোকটি খুব পরেশানিটা আছে তো ওর থেকে বিয়ে করি ওর ওয়াইফ এখন নেই তালাক হয়ে গেছে আগের স্ত্রী বিয়ে করিনি আর বিয়ে করার পরে আই ইউ হাল্লে লাহালে জাল আওয়াল আগের স্বামীর জন্য আমি হালাল করে ছেড়ে দেবো দুই দিন তিন দিন পরে এই নিয়তে যদি বিয়ে করে ওয়ালাম তালামিল মার আতবি জালিকা এ কথা ওর স্ত্রী যে সেও জানলো না ওকেও জানায়নি দেখেন এতদূর এইভাবে যদি বিয়ে করে কালা হুয়া মোহাল্লিল তবুও তিনি বলছেন যে হচ্ছে মোহাল্লিল যার ওপর লানত অভিশাপ রয়েছে এবং এই বিয়ে হারাম বাকি চুক্তি তো পেরেশন আছে তালাক দেওয়ার পরে তো যাকে মহিলাকে বিয়ে করে দু তিন দিন পরে ছেড়ে দেবো এই নিয়ত নিয়ে শুধু কিন্তু কারোর সাথে চুক্তি করেনি শর্ত করেনি তারপরও এই বিয়ে হচ্ছে হালালার বিয়ে তার উপর লানত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ পাক লানত করেছেন আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালানহমা উমার রাজি আল্লাহ ছেলে আবদুল্লাহ তার কথা শোনেন তার ছাত্র নাফে ছিলেন নাফে বলছেন ইবিন ওমর থেকে বর্ণনা করে আন্না রাজুলান কাল আল্লাহ ইমরাতুন তাজাওয়াজতুহা একবার মাসলা জিজ্ঞেস করলেন এক ব্যক্তি আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালানহমাকে যে এক মহিলা আছে যাকে আমি বিয়ে করে নিয়েছি ওহিল লোহালে জৌজিহা তার স্বামীর জন্য আগে যে স্বামী ছিল তার জন্য হালাল করার উদ্দেশ্যে লামিয়ামরনি আমাকে আদেশও করেনি ওর স্বামীও বলেনি আমাকে কিন্তু লেগেছে যে ওর ইচ্ছা আছে যদি সুযোগ পাই তো ফিরিয়ে নেবে আমাকে আদেশও করে লামিয়ামনি ওয়ালামি আলাম এবং জানেও না যে আমি এই উদ্দেশ্যে আমি বিয়ে করেছি টেম্পোরারি বিয়ে করেছি দু তিন দিনের জন্য কাল্লা ইল্লা নেকাহ রাখবাহ আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না এই বিয়ে জায়েজ নাই বিয়ে করতে হবে নিকাহে রাখবো আগ্রহীর সাথে রাখার উদ্দেশ্যে আমি রাখবো আগ্রহী হয়ে বিয়ে করতে হবে ইন আজাবাতকা আমসিকা যদি তোমাকে ভালো লাগে তাহলে বিয়ে করে এবং রাখো তাকে ওয়াইন তাহা আর যদি তোমাকে ভালো না লাগে বিয়ে করার পরে তার সাথে তোমার চললো না যে না একে নিয়ে চলা যাবে না তাহলে ফারেখা তালাক দেবে তুমি কাল ওয়াইন কুন্না নাউদ্দুহু আলা আহাদে রাসূলিল্লাহ সাসফাহান শুনেন আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আমরা এইরকম বিয়েকে হালালার বিয়ে কারো বিবি হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা এই বিয়েকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় সিফাহান জেনা ব্যভিচার মনে করতাম ওয়াইন কুন্না নাউদ্দুহু আলা আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিফাহান আমরা রাসূলুল্লাহ সাল্লামের যুগে একে জেনা মনে করতাম ওয়াকাল আরো বললেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা লা ইয়াজালানে জানিয়াইনি তারা যদি এরকম করে বিয়ে করে হালালার বিয়ে করিয়ে দিল কারোর সাথে তারপরে ফিরিয়ে নিল তারপরে বিয়ে করলো ইদ্যুৎ পার হওয়ার পরেও যদি করে লায়া চিরকাল তারা জেনা করতে থাকবে কারণ তার জন্য হালাল হয়নি তো হারাম মহিলার সাথে যেমন যদি সহবাস করে জেনা হইতে থাকবে জানা হইতে থাকবে এইরকম হালালার বিয়ের পরে যদি স্বামী ফিরিয়ে নেয় তাহলে স্বামী স্ত্রী ওই জন্য মহিলা আর ওই যে আগের স্বামী সেই যে দুজনে এখন আবার হারালার পরে সংসার করা শুরু করেছে দুইজনে জেনা করতেই থাকবে ওয়াইন মাকাসা সানা যদিও দীর্ঘ বিশ বছর তারপর বেঁচে থাকে যুগ যুগ ধরে যদি বেঁচে থাকে উদ্দেশ্য এই না যে বিশ বছর পরে একুশ বছর হইলে হালাল হবে তাই কি উদ্দেশ্য দীর্ঘদিন যদি বেঁচে থাকে সারা জীবন কোনোদিন হালাল হবে না জেনাই করতে থাকবে তারা ইজা আলেমা আন্না ইউরিদ যদি জানতে পারে যে আমার জন্য হালাল করার উদ্দেশ্যে এই লোকটি বিয়ে করেছিল যদি জানতে না পারে তাহলে তো মনের কথা আল্লাহ জানি সে গুণাগার হবে বিয়ে হয়েছিল অন্য জায়গায় তারপর তালাক হয়েছে খোঁজ পেয়েছে যে আমার যে আগের স্ত্রী ছিল সে তার অন্য জায়গায় বিয়ে হয়েছিল তারপরে তালাক হয়ে গেছে এই তো তারপরে সে পাইগাম দিত অন্যরা পাইগাম দিত সেও পাইগাম ওয়াহাজা কৌল উসমান রাজি আল্লাহ আনহু আর এটি হচ্ছে উসমান রাজি আল্লাহ তালা তৃতীয় খলিফার বাণী আব্বাস আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালাহমার মত শুনেন তার কাছে ও দ্বিতীয় সাহাবে কেরামদের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তার কাছে এক লোক আসার পর জিজ্ঞাসা করলো যে ইন্না কাইম আমার চাচা তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে তিন তালাক মানে তিনবারে দিয়েছে সাবেক জমানে এরকম হারাম একসাথে তিন তালাক দিত না তিন তালাক তিনবারে দিয়েছে দিয়ে শেষ করে ফেলেছে আয়োহিল লোহা লাহু আচ্ছা কোনো ব্যক্তি তার জন্য হালাল করতে পারে কি পারে না আমার চাচিকে আমার চাচার জন্য অন্য কোনো ব্যক্তি দিয়ে শাদি করে হেলা করতে পারে না পারে না কাল কি বললেন শুনেন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন মাই ইউখাদিউল্লাহ ইয়াখদাউহু যে ব্যক্তি আল্লাহকে প্রতারিত করতে চাইবে ধোঁকা দিতে চাইবে আল্লাহও তাকে ধোকাতে নিমজ্জিত করবে এমন ধোঁকা খাবে যে এরকম হারাম পথ ধরেছে কখন স্ত্রী আর কারো সাথে বেরিয়ে চলে যাবে হচ্ছে না এরকম বালা মুসিবত অনেকের জীবনে আসছে পাপিষ্ট গুণাগারদের জীবনে এইরকম কলঙ্ক অনেক হতে আছে ওয়াহাজা কৌলুল হাসান এটি হচ্ছে হাসান বাসির উক্তি এটি হচ্ছে নাকির উক্তি এটি হচ্ছে ইমাম শাহির উক্তি কাতাদা বাকর আল মুজাইনি লাইস মালিক তৌরি ইসহাক আল মগনি পনেরো নম্বর খণ্ড তার দুইশো উনষাট পৃষ্ঠ আর একটি ঘটনা শুনিয়ে দিই সময় একটু আছে ঘটনাটা শুনিয়ে দিই এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে আলমগ্নি কিতাবে সাহাবাই কেরামদের জামানার ঘটনা কাদে মামা কাতারা জুলুন একজন লোক মক্কায় আসলো বাইরে থেকে মক্কার লোক না বাইরের লোক মক্কাতে মুসাফির হয়েছে ও মা হো ইকুয়াতুল্লাহ শেখার আর তার কাছে ছোট ছোট বাচ্চা রয়েছে তার ভাইদেরকে নিয়ে এসছে ভাই এখোয়া ভাই রয়েছে ছোট ছোট সব নাবালক ও আলহি এজারও খুব গরিব মানুষ ও আলহি এজারুন একটা লুঙ্গি পরে আছে খালি গা আছে মেম্বাই দেহের ওপা আর তার শরীরে যে কাপড় আছে একবারে ছিঁড়ে ছিঁড়ে ফাটে অমিন খালফি রোকা তালি লাগানো আছে তালে লাগানো লুঙ্গি পরে আছে উঠে দিয়ে কোনো রকম এত গরিব মানুষ আলা ওমর সালাম ইউতি সাইয়া ওমর রাজি আল্লাহ তালানোর কাছে লোকটি কিছু চাইল ওমর রাজি আল্লাহ তালানো দিলেন না লোকটি ছিল সুস্থ ছিল সবল ছিল উদ্দেশ্য হয়েছে তুমি খেতে খাও ভিক্ষুক হবে যেন অপারক খোড়া অন্ধ মাজুর জানা কিন্তু সুস্থ সবল মানুষ খেতে খাবে মেহনত করবে জন্মজুর করবে ভিক্ষা করে যায় দেখার জন্য দিলেন না ওমর রাজি আল্লাহ কিছু ফাবাইনাহুমা হুয়া কাযালিকা ইয নাযাগা শায়তানু বাইনা রাজুলিন মিন কুরাইশ ওয়া বাইনা ইমরাতি ফাতাল্লাকাহা এই গরিব মানুষ ওই রকমই এদিক সেদিক ঘুরছে কোথায় খেতে পাবো কোথায় কি পাবো অসহায় বাড়ি নেই ঘর নেই খাবার নেই হঠাৎ করে দেখে এক কোরাইশি লোক কোরাইশ বংশের মুসলমান সে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল ঝগড়া করতে করতে এত রাগ হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে হাতাল্লাহ তালাক দিয়ে দিচ্ছে হয়তো আগের দুই তালাক ছিল সাপ তিন তালাক দিয়ে ফিনিশ করে দিয়েছে ফাকাল আল্লাহ হাল্লা কাম আজার তাই না সাইয়ান ফাকাল আল্লাহ তারপরে স্বামী স্ত্রীতে একটু পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন সমঝোতা হচ্ছে হয় না এরকম রাগের সময় কত কি করলেন দশ মিনিট আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে মাথা সবার ঠান্ডা হয়ে গেছে স্ত্রী ঠান্ডা হয়ে গেছে স্বামীরও ঠান্ডা হয়ে গেছে দুজন ঠান্ডা হয়ে ঠান্ডা হওয়ার পরে বলছে এ তো গরিব তালি লাগানো জামা তালি লাগানো লুঙ্গি তার স্ত্রী কে বলছে যে তুমি কিছু দিতে পারবে আছে তোমার কাছে তুমি যদি কিছু দিতে পারো এই যে গরিব লোক গরিব লোক করেছি করেছি বলছে যে তার স্ত্রীকে যে একে যদি কিছু দিতে পারে এই গরিবটাকে দিতে পারো তাহলে অল্প কিছু দিলেই হয়তো হালাল করে দিব আমার জন্য তুমি ফিরে চলে আসবে হালাল আর তারা চক্রান্ত চালাচ্ছে আর বোঝা যাচ্ছে যে তাবেনদের জমানায় সাহাবে কেরামদের শেষ জামানায় তাবেনদের জমানায় এইরকম কিছু লোক ধোকাবাজি করা শুরু করেছিল হালাবার তখন ওমার রাজি আল্লাহ তালানো কি বলছেন শুনবেন পরে তো হাল্লাকে আন্তুতিয়া যার নেই এই যে তালি লাগা জামা পরে আছে যে লোকটি একে কিছু দিতে পারবে অহিল্য কালি তোমাকে হালাল করে দিবে কালা তো নাম অসুবিধা নেই এন শেদ তুমি যদি চাও ফাঁসবার হবে জালিক ওই গরিব লোকটি ফকিরটিকে বললো যে তুমি হালাল করে দিবে কিছু পয়সা হয়ে যাবে তোমার আর কাপড় চোপড় হয়ে যাবে হালাল করে দেয় মহিলাকে কালা নাম অসুবিধা নেই ওটা যা বিয়ে করে ফেললো ও দেখালা বিহা বিয়ে করার পরে ঘরে নিয়ে বাসরে ঢুকলো সালাম আসবাহাত সকাল যখন হইল রাত কাটলো সকাল হইল আদ খালাত ইখওয়াতাহুদ্দার ওই মহিলাকে খুব ভালো লেগেছে রিপু করা কাপড় হইলে কি হবে ছিঁড়া কাপড় হইলে কি হবে হয়তো উমার রাজি আল্লাহ তালন এমনিতেই যে ভিক্ষা চেয়েছিল তো ভিক্ষা দেননি আমি এমনিতে তো না স্বাস্থ্য শরীর ভালো হ্যাঁ বেশ জোয়ান বেশ শক্তিশালী হয়েছে রাত্রে খুব পছন্দ হয়েছে এই নতুন স্বামী বেশি পছন্দ হয়েছে তার তখন ওই মহিলা তার ভাইদেরকে অর্থাৎ ওই যে ফকির ফকিরের শ্যালকদেরকে বাড়িতে নিয়ে চলে এসছে ধুমধাম চালাচ্ছে খুশি আমোদ ফুর্তি যে এটি আমার স্বামী এখন সাজাল কোরাশি ইয়াহু মাহাউলাদ্দার কোরাশি এসছে যে সকাল হয়েছে এখন বিদায় করে দিবে তালাক দিয়ে তালাক দিয়ে বিদায় করলে আমি বিয়ে বসবো হ্যাঁ কোরাশি এসে বাড়ির ভিতরে ঢুকতে পারে না বাড়ি এদিক ওদিক শুধু চক্কর লাগাচ্ছে টপ করছে ঘোরাঘুরি করছে ওয়াকুল ইয়া ওয়াইলা খবর পেয়ে গেছে যে এক রাতে আমার স্ত্রী আর আমার স্ত্রী নেই ও ভুলে গেছে আমার দশ বছর বিশ বছর ত্রিশ বছর জীবনকে ভুলে গেছে ও এক রাতে এর ওপর রাজি হয়ে গেছে বলছি আওয়াইল হাই সর্বনাশ হাই সর্বনাশ আমার স্ত্রী চলে গেল স্ত্রী চলে গেল হাই সর্বনাশ গোলে বালা ইমরাতেহি হাই আমার স্ত্রী চলে গেল সাত উমার উমার রাজি আল্লাহ তালানোর কাছে কেস নিয়ে আসলো ভাবছে করেছি যে উমার রাজি আল্লাহ তালানোর রাগী মানুষ যদি নিয়ে যায় তো এই গরিব ফকিরকে হয়তো তাড়িয়ে দিন মেরে হ্যাঁ, তখন আমার স্ত্রী পেয়ে যাবো ফাঁকালে আমির আল মোমেন হে আমির আল মোমেন বলে বা তাহলে আলাইম রাতি আমার স্ত্রীকে তো দখল করে নিয়েছে বিয়েটা দিলাম যে রাতটা রেখে সকালে হালাল করে দিবে আমার স্ত্রীকে দখল করে নিয়েছে সালমান বা কে তোমার স্ত্রী দখল করেছে যে দুর্রক্ষা তাই ওই যে আপনি ভিক্ষে দিলেন না ওই যে স্বাস্থ্য শরীর ভালো আর ভিক্ষে করে বেড়াচ্ছিল আর ওই যে ছেঁড়া কাপড় পরে আছে সেই কালা আর সিলুয়ে লিখে যাও ডেকে নিয়ে আসো ডেকে পাঠাও তাকে সালাম্মা জাহুর রাসুল দূত আসলো দূত আসল বলে এই তোমাকে ডাকছে আমিরুল মোমিন তোমাকে ডাকছেন তাহলে হল মার আসু মহিলা বলছে যে ঠিক আছে আমিরুল মোমিন ডেকেছে ভালো কথা কিন্তু আমার কাছ থেকে শিক্ষা নিয়ে যাও শিখিয়ে দিচ্ছি শিখে যাও আমার কাছ থেকে কি বলতে হবে না হবে অনেক মহিলা অনেক পুরুষ চাইতে চালাক তাই না যা স্বীকার করতে হবে আল্লাহ তো কোরআনে বলেছেন সাজা যাকারু কাল ওয়ানসা অনেক মহিলা আছে সেই মহিলার মতো পুরুষ হয় না মারিয়ামের মতো মারিয়াম আলাইহা সালামের মতো অনেক পুরুষ না আমরা নই তো বলছেন কেইফা মাউদেও মিন কৌমিক স্ত্রী বলছে নতুন স্বামীকে ফকির কি আচ্ছা বলো যে তোমার বংশে তোমার কেমন মান সম্মান আছে বংশে তোমার কোনো পজিশন আছে লোকজন তোমাকে মানে একটু মানে কালালে হিসেবে মহোদয় বাস মোটামুটি বংশে আমার একটা মর্যাদা আছে খুব খারাপ নাই এমনি খুব নিচু শ্রেণীর লোক আমি নই মোটামুটি চলার মতো আমার একটা মান সম্মান আছে কালাত ওই মহিলা শিখে পাঠাচ্ছে ইন্না আমিরুল মোমেন ইয়াকুল লাকা যাও আমিরুল মোমেন তোমাকে ডেকেছে বলবে তাল্লে টিম রাত তোমার বিবিকে তালাক দিয়ে দাও হয়তো বলবে বলবে যে তালাক দিয়ে দাও রাতে রেখেছো খালাস হয়ে গেছে ফাকুল্লা তোমাকে শিখিয়ে দিয়ে বলবে না আমি তালাক দেবো না আমিরুল মোমেন যখন বলবে তালাক দাও আর দেশের নেতা হ্যাঁ ফাতুল মুসলিমিন বলবে না আমি তালাক দেবো না কহা তুমি বলবে আল্লাহর কসম করে বলছি যে আমি তালাক দেবো না কসম করে নেবে আমি আল্লাহর কসম করে বলছি তালাক দেবো না কারণ ফাইন হোক আমি জানি যে আমিরুল মোহাম্মদ তোমাকে ওর উপরে জবরদস্তি করবে না বাই ফোর্স তোমাকে তালাক দেওয়া হবে না তাহলে জবরদস্তি তালাক ইসলামে নেই আর আমির মোহাম্মদ এই ভুল কাজ করবেন কালা উমার তারপরে বলছেন যে ও আল বাসাত হুল্লাহ তারপরে স্বামীকে আরো খুশি করার জন্য কি জানি ওখানে গিয়ে যদি মন দুর্বল হয়ে যাবার তালাক দিয়ে দেয় পছন্দ খুব ভালোই হয়েছে তার কাপড় টাপড় ছিল ছেঁড়া কাপড় ছিল একটা হুল্লা হুল্লা মানে সুন্দর কাপড় একটা সুন্দর লুঙ্গি আর একটা সুন্দর চাদর এই দুটি কাপড় গিফট দিয়ে দিচ্ছে নতুন স্বামীকে নতুন বরকে এই যে নাও আর তুমি যাও আমিরুল মোমিনকে কসম করে বলবে যে আমি আমার বিবিকে তালাক দেবো না সালাম্মা রাহু ওমার মিন বাইদ ওমার আল্লাহ দূর থেকে দেখছেন যে আসছে ওই ফকির তাহলে আলহামদুলিল্লাহ রাজা কাজার রোকরাতাইন সে আল্লাহরই সমস্ত প্রশংসা লাখ লাখ শুক্রিয়া যিনি এই কি বলে যে হ্যাঁ রিফুল রিফু করা কাপড় ছেঁড়া কাপড় পরা লোকটিকে আল্লাহ রিজিক দিয়েছেন মানে নতুন কাপড় দিয়েছেন আলাই হে তারপরে প্রবেশ করলো ওই ব্যক্তি আমিরুল মমিনের কাছে ফাকাল আতুতাল্লিক ইমরাতাকা জিজ্ঞাসা করলেন আমিরুল মমিন উমারুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তোমার বিবিকে তালাক দেবে নাকি তুমি তাহলে বলছে আল্লাহ তাল্লে তাল্লেকোহা না আমি তালাক দেবো না আল্লাহর শপথ করে বলছে আমার স্ত্রীকে আমি তালাক দেবো না আমার স্ত্রীকে আমি তালাক দেবো না কালা ওমার ওমার রাজি আল্লাহ তালান মন বোঝার জন্য বলেছিলেন এখন বলছেন লাউ তাল্লাক তাহা যদি তুমি এই স্ত্রীকে তালাক দিতে কালকে বিয়ে করে আর রাত রেখে সকালে আজকে তালাক দিতে লাউ লাউজা তো রাস্তাকা বিশ্বত তাহলে তোমার মাথায় কষাঘাত করতাম ওরা মারতাম তোমার তুমি এরকম তালাক দিলে তোমাকে কষাঘাত করতাম এই হাদিস ইবনে সিরিন মোহাম্মদ বিন সিরিন প্রখ্যাত তাবি তিনিও বর্ণনা করেছেন এরকম তারপরে বলছেন ওয়ালা মুখালিফ আলাহুম ফায়াকুন ইজমান সাহাবাই কেরামের জামানায় যে হালালা হারাম এবং হালালার বিয়ে টেম্পোরারি এরকম বিয়ে কারো বিবিকে হালাল করার জন্য হ্যাঁ কারোর জন্য হালাল করার জন্য এটি হারাম এবং বাতিল এই ক্ষেত্রে কি ছিল কোনো বিরোধী ছিল না সুতরাং ফায়াকুন ইজমা আন সুতরাং এই ক্ষেত্রে ইজমা রয়েছে শোনার কোন ভালো করে এই ক্ষেত্রে সাহাবাই কেরামের ইজমা ইজমা সাহাবা আর সাহাবাই কেরামের এজমাই হচ্ছে আসল এজমা কারণ সাহাবাইকের সংখ্যা এক লাখ চব্বিশ হাজার মোটামুটি এক লাখ চব্বিশ হাজার লোক তারপরে মক্কা মদিনায় অধিকাংশ সাহাবাই কেরাম আর সামান্য কিছু হয়তো গিয়েছেন মেসরে এবং বাসরা কুফায় গিয়েছেন তাদের ঐক্যমত খুব সহজ কিন্তু আজকে সারা বিশ্বে মুসলিম উম্মা ছড়িয়ে আছে কেউ যদি বলে অমুক ক্ষেত্রে এজমা হয়ে গেছে এইরকম এজমাও সম্ভব সারা বিশ্বের অলমাই কেরাম একমত হবে এক জায়গায় বসবেন হ্যাঁ যোগ্য অলমারা আর তারপরে একমত হবেন এইরকম হওয়া আজকাল খুব দূরের ব্যাপার কিন্তু তখনকার যুগে সাহাবাই কেরামের এজমা এর উপরে হয়েছে এবং তারপরে মনে রাখবেন আমার দেশের এ লোকের আবার এজমা বয়ান করে কোরআন হাদিস বিরোধী কোরআন নেই হাদিস নেই এরকম এজমা আর এখানে এজমা কেমন হাদিসা আছে যে লাল্লাহাল্লেল আল্লাহ হালাল্লাহ কারি আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হবে তাদের উপর আল্লাহ লানত রয়েছে আর তার উপর ঐক্যমত হয়েছে তো ইজমা মানে ঐক্যমত হাদিস বিরোধী হয় না কোরআন বিরোধী হয় না শরীয়ত বিরোধী হয় না আরেকটি কথা মনে রাখতে হবে আমাদের দেশে বহু মাসলা মাসাইলের ক্ষেত্রে চট করে বিদাতি মৌলবীরা বলে দেবে যে ক্ষেত্রে এজমা হয়ে গেছে অথচ হাদিস বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বলছেন আতি আল্লাহ বা আতুর রাসুল আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য বলছে না না না আর এটার উপরে এজমা হয়ে গেছে ইসলামকে চার ভাগ করা ইজমা হয়ে গেছে সব এজমা হয়ে গেছে আল্লাহ বলছে ইন্নাহাদি উম্মত উম্মত ওয়াহেদা এই উম্মত হচ্ছে একটি উম্মত বলছেন না না না চারটি চারটিতে এজমা হয়ে গেছে এগুলি ভুল কথা তো সময় শেষ হয়ে গেছে এখন শেষখানে বলবো যে হালালা সম্পর্কে শুনলেন তো কোরআন এবং হাদিসের কথা শরীয়তের হালালা হালালা নেই শরীয়তের বিধান হচ্ছে যে ভাগ্যে যদি থাকে ফিরে আসবে আর না হলে যে বিয়ে করে যাবে তা আসে তিন তালাক দিয়ে দিলে তারপরে আর আশা রাখতে হবে না যে আমার কাছে ফিরে আসবে আর এই নোংরা কাজ এই জেনার কাজ সমাজে করবেন না আলেমদেরকেও বলছি আর সাধারণ লোকদেরকেও বলছি কেউ এই জেনার কাজের ফতুয়া দেবেন না আর এই ফতুয়াবাজির জন্য যারা সরকার যদিও তারা দিনের সাথে কোনো সম্পর্ক রাখেন অনেক সময় আইন তৈরি করছে যে আলেমদের ফতোয়া দেওয়া বন্ধ এই জন্য বন্ধ করছে যে বিদাতি আলেমরা কোরআন হাতি বিরোধী ফতোয়া দেওয়া শুরু করছে ভারত সেকুলার দেশ তারপর তাদের অধিকার আছে এই সেকুলার যা সেকুলার ইজমে বিশ্বাসী তাদের এইরকম যদি কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেয় তাহলে এই ফতোয়াকে ব্যান করতে পারে তারা এইরকমই যেসব সরকার রয়েছে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার যদি এইরকম ইসলাম বিরোধী কেউ কোনো আলেম ফতোয়া দেয় তাহলে তাদের ফতোয়ার উপর ব্যান লাগাবার বা বাধা দেওয়ার তাদের অধিকার রয়েছে কারণ কোরআন হাতির বিরোধী তারা ফতুয়া দিয়ে বিভ্রান্ত করছে জাতিকে এখন আপনাদেরকে শোনাবো শুধু সাইদি সাহেবের একটি বাণী এই হালালা সম্পর্কে আল্লাহর লানত রয়েছে রসুল্লাহ লানতের কথা বললেন হারাম বাতিল নিকা আর সাহাবে কেন বললেন যে এটা হচ্ছে জেনা হ্যাঁ আর সাইদি সাহেব এই সম্পর্কে কি বলছেন হাজার হাজার মানুষের সামনে তা শুধু এই একটি মাসলা আজকে শুনিয়ে দেবো বাকি তার যেগুলি আকিদাগত আরো আরো যে ভুল ত্রুটি প্রায় উনত্রিশ ত্রিশটি আমি তিনটি বক্তব্যের সাড়ে চার ঘন্টার আলোচনাতে চলে এসছে শুক্রবারে সেগুলি আপনারা ইসলামিক সেন্টারে পাবেন বুঝতে পারবেন যে কিভাবে যাদেরকে আমরা বড় আলেম মনে করছি তারা আসলে সমাজের বক্তা কোরআন এবং হাদিস সম্পর্কে ফেফে সম্পর্কে হাদিস সম্পর্কে জ্ঞান না থাকায় শরীর আকিদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় মানুষকে এমনভাবে বেদান্তের দিয়ে নিয়ে গেছে আশ্চর্য হয়ে যাবেন আপনি এখন শুধু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের অবগতির জন্য যে তিনি এই হালালার প্রশ্ন করা হলে কি জবাব দিয়েছেন চিটাগাঙের এত বড় ময়দানে আর এত হাজার হাজার মানুষের সামনে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হৃদায়ত দান করেন হক কথা বোঝার তৌফিক দান করেন এবং হকের প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন অন্ধ না বানিয়ে দেন যে কারো অন্ধ অনুকরণ করব একমাত্র আল্লাহ পাকের কথা একমাত্র রসুল্লাহ হাসানের কথা যাতে করে আল্লাহ আমাদেরকে অন্ধভাবে নেওয়ার তৌফিক দান করেন কারণ আল্লাহ পাক আমাদের জন্য জীবন বিধান নাজেল করেছেন এবং রসুল্লাহ সাল্লাম সেই জীবন বিধান আমাদের পর্যন্ত ওহির বিধান পৌঁছে গেছেন বাকি প্রত্যেক মানুষের ভুল হতে পারে সুতরাং তাদের ক্ষেত্রে যেন আমরা ব্লাইন্ড না হয়ে যাই তাদের ক্ষেত্রে যেন আমরা অন্ধ হয়ে না থাকি আমরা চোখ খুলে যেমন রাস্তায় চলছি দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে যাতে করে চোখ খুলে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং মন মেজাজ যেন দান দান করেন এইরকম ইমান এবং আমল যেন দান করেন ওসল্লাহ আল্লাহ মোহাম্মদ আলহি আজমাইন এবং পরবর্তীতে আবার বিবাহ করতে চাইলে তালাক স্ত্রীকে হিল্লা অন্য একজনের সাথে বিবাহ হতে পারছেন করতে হবে প্রশ্ন হলো হিল্লার প্রয়োজন হয় কেন কোরআন এর আলোকে ব্যাখ্যা করলে বিষয়টা হচ্ছে তালাক হচ্ছে এক মারাত্মক অপরাধ মারাত্মক আল্লাহর কাছে দুটি হালাল জঘন্য দুটি হালাল জঘন্য একটি হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক এই জঘন্যতম কাজ যাতে করে না করে সেই জন্য আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ দেওয়ার মতো এটি কঠিন শর্ত আরোপ করে রেখেছে ইসলাম আগে যাতে করে মাথা খারাপ হওয়ার সাথে সাথে স্ত্রীকে ফট করে তালাক দিয়ে না বসে তালাক দিলে বলে এই স্ত্রী আরেকজনে বিয়ে করবে সে তালাক দেবে তারপরে ফেরত পাবা এই কথা তো আগেই বলে দেওয়া হয়েছে এটা তো গোপন নাই এই কথা জানার পরে কেন তালাক দেওয়া হয় সুতরাং তালাক যে সমস্ত পুরুষ দেয় আল্লাহ পাক তাদের এই অন্যায়ভাবে তালাক প্রদানকারীকে কেয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন এবং দুনিয়াও ইসলামী রাষ্ট্র হলে পরে অন্যায়ভাবে তালাক দিলে পরে তার শাস্তি প্রদান করা হবে এসব ব্যাপারে গত বছর আমি বলেছি আপনারা ওই বইটি কিনে নিয়ে যাবেন ওই প্রশ্নের জবাব সেখানে পরিষ্কারভাবে আছে শুনে বুঝতে পারছেন ইসলাম শর্ত আরোপ করেছে যে তুমি যদি তিন তালাক দাও তাহলে আর স্বামী বিয়ে করবে তারপরে ফ্রি পাবে মানে এই তোমার স্ত্রীকে একটু নির্লজ্জ কাজ করতে দিতে হবে তার মানে ইসলাম বলছে যে তোমরা কন্ট্রাক্টে দিয়ে দাও দিয়ে এক রাত কারো কাছে রাখো দিয়ে হালাল হবে এটা ইসলাম বলছে এতক্ষণ তো শুনলেন কোনো দলিল আছে জেনার কাজ এই নোংরা কাজ এই ভাড়াইটা পাঠার কাজ নবী করিম যা বলেছেন লানতের কাজকে বলছে যে ইসলাম শর্ত আরোপ করেছে যেন ইসলাম মনে হচ্ছে নিজের ঘরের বিষয় বলি দিলে ইসলাম হয়ে গেল বলি দিলে ইসলাম হয়ে গেল বলি দিলে ইসলাম হয়ে গেল তারপর বলছে ইসলামিক সরকার যদি আসে আওয়ামী লীগ বিএনপির জন্য আপনারা পারছেন না তালাক হচ্ছে নির্যাতিতা মহিলা হচ্ছে ইসলামিক সরকার আসলে আর এরকম আমরা তালাক হতে দেব না ইসলামিক সরকারের আলেমদের অবস্থা যদি এরকম থাকে তাহলে কি নারীরা অধিকার পাবে যারা নিজেরাই কোরআন এবং হাদিস বুঝে না এবং তার বাস্তবায়ন করে না তাহলে জনসাধারণ এদের কাছ থেকে ইসলামী সরকারে তারা আসলে কি আর তাদের কাছ থেকে আশা করতে পারে বলছেন যে আমরা আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি আর একটা বিষয় বলছেন যে আমরা বেশ কিছু উন্নতি জোট সরকারের যুগে বেশ কিছু উন্নতি করেছি যে আওয়ামী লীগের যুগে হয়নি এই উন্নতিগুলো উল্লেখ করতে গিয়ে ক্যাসেট আমার কাছে আছে তো বলছে এই উন্নতির কথা উল্লেখ করতে গিয়ে বলছে যে আওয়ামী লীগের যুগে বারো হাজার দুর্গা পূজা হয়েছিল আর আমরা অমুসলিমদেরকে সুযোগ সুবিধা দিয়েছি ষোলো হাজার দুর্গা পূজা বাংলাদেশে আছে জি ক্যাসেট মজুদ আছে আমার কাছে এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া যেখানে গিয়ে মাসা আল্লাহ ইসলাম খুব শক্তিশালী হবে আল্লাহ পাক যেন হক কথা বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের অন্তরকে যেন বাঁকা না করেন উদ্দেশ্য কারো মানহানি করেন আগে বলেছি শুরুতে আমি ভূমিকাতে বেশ বিস্তারিত বলেছি আর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নাই শুধু ইসলাম সংশোধন করা যাতে অন্ধত্ব আমাদের দূর হয়ে যায় কোরআন এবং হাদিসের সাথে আমরা জড়িয়ে যেতে পারি আমরা মানুষের ব্যক্তি পূজাতে না জড়িয়ে যায় মানুষের ব্যক্তির ক্ষেত্রে অন্ধ না হয়ে যায় আমরা আল্লাহ এবং রসুলের জন্য অন্ধ আমরা কোরআন সন্ন্যার জন্য অন্ধ ইসলাম আল্লাহ পাক ওহি যে নাজল করেছেন তার জন্য আমরা অন্ধ তাকে আমরা মজবুত করব তাকে জীবনের প্রতি রেখে আমরা বাস্তবায়ন করবো আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের মনের কালিমা যেন দূর করে দেন হিংসা বিদ্বেষ যেন দূর করে দেন শত্রুতা যেন দূর করে দেন আমরা ভাই ভাই যাতে হতে পারি কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া রাব্বিল আলামিন বলেছেন যে আমার এক সাথী এক ভাই সে ছুটি থেকে আসিয়াছে তার হাতে একটা তাবিজ আছে নবী সাল্লাম তাবিজকে বলেছেন শিরকাত তামায়েম ও কোন তাবিজ যা দিয়ে হোক না কেন যদি কোরআনী দোয়া দিয়েও হয় হাদিসের দোয়া দিয়েও হয় কোরআনী আয়াত দিয়ে হয় তবুও আপনি বড়ই বেয়াদিব হারাম কাজ করছেন যে পায়খানা নিয়ে যাচ্ছেন আপনি স্বপ্ন তো হচ্ছে তখন আপনার গায়ে পেশাব করছেন তখন আপনার গায়ে তাবিজ হ্যাঁ পায়খানা অবস্থায় আপনার গায়ে এটা কি আপনি চাইছেন পাটা এমনি লম্বা করে কেউ মসজিদে আছে কোরআনের দিকে তখন বলছে কত বেড়া কত বেয়াদব আর আপনি অত্যন্ত কত বড় বেয়াদ যে পেশাব পায়খানা আপনি কোরআন হাদিসের দোয়া নিয়ে বসে তাবিজ নিয়ে বসে পেশাব পায়খানা করছেন আপনি তাহলে তাবিজ কোনো মতেই যায় নাই সে কোরআন দিয়ে হোক আর হাদিস দিয়ে হোক আর দোয়া দিয়ে হোক আর গাছ দিয়ে হোক আর যা দিয়ে হোক না কেন আল্লাহ যেন হেদায়ত করেন তাবিজ আল্লাহর রাস্তায় যদি কোনো ভাইয়ের কাছে থাকে খুলে দেবেন কারণ এই অবস্থায় মরে গেলে সাহাবি হজায় বলছেন যে ইন মুত্তা ওয়াহি আলেক যদি তাবিজ থাকা অবস্থায় তুমি মরে যাও মা আসলাহ তাবাদা কোনোদিন রেহাই পাবে না তুমি কোনোদিন মুক্তি পাবে না কারণ শিরকি অবস্থায় তুমি মরে গেলে গায়ে তাবিজ আছে হাতে তাবিজ আছে কোমরে তাবিজ আছে গলায় তাবিজ হবে অবস্থায় মত চলে এলো মালাকুল মত মরে গেলে তাহলে কোনোদিন রেহাই পাবেন না এই কথা সাহাবী হোজাইফা আল্লাহ তালান বলেছেন কিতাব তহিদ হাদিসটি রয়েছে যেসব ভাইয়ের কিতাব তাওহীদের ক্লাস করেন শুক্রবারে তারা পড়েছেন আর নাহলে কিতাব তাহিদ এখানে আছে লাইব্রেরিতে পেয়ে যাবে চিকিৎসা করতে হবে সেহেরে জাদু যে জাদু করেছে জাদুর চিকিৎসা আছে শরীয়তে চিকিৎসা আছে এই চিকিৎসার উপরে একটা কিতাব আছে লাইব্রেরিতে এসে গেছে সেহেরের জাদুর ওটা নিতে পারেন জি সুরা নাচ ফালাক ভালো আলেম দিয়ে যারা সৎ মানুষ বা ভালো আলেম হওয়া জরুরি নয় ভালো নেক মানুষ পরেশগার মানুষ যদি হয় দিনদার মানুষ হারাম খায় না হারাম কাজ করে না এরকম লোক দিয়ে ফুক ঝাড়ফুঁক করাইতে পারেন মহিলার ক্ষেত্রে ঝাড়ফুঁকে চার চাইতে ভালো যে পানিতে বা তেলে এরকমই কালো জিরাতে এগুলোতে ফুক দিয়ে এ করবেন ব্যবহার করবেন তারপরে জমজমের পানি ব্যবহার করান এগুলি সেহের জাদু দূর করার জন্য ইনশাআল্লাহ উপকারী হবে আল্লাহ যেন সেবা দান করেন মুসলিমের হাদিস মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমার আদর্শ মোতাবেক নয় আমার তরিকা মোতাবেক নয় লাইসা আলাই আমরুনা আমার আদর্শ মোতাবেক সে আমল হলো না আমল করলো এমন না যে আমল করলো না বেনামাজি তো হলো না নামাজ পড়লো বেরোজাদার না রোজা রাখলো জি এক হচ্ছে এই ইবাদত বন্ধগুলি ছেড়ে দিয়ে গুণাগার হওয়া কবিরা গুণা করা আর আরেকটি হচ্ছে এই ইবাদতগুলি করলো কিন্তু লাইসা আলাইহি আমরুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক করলো না তরিকা মোতাবেক করলো না সুন্নাত মোতাবেক করলো না খেয়াল খুশি করলো অথবা ভুল শিখে রেখেছে খেয়াল খুশি হয়তো নাই কিন্তু শিখেছে আসল ভুল তার যে ভিত আছে ভিতটাই হচ্ছে ভুল ভিত কায়েম হয়েছে দুর্বল ভিত কায়েম হয়েছে নামাজের যে ভিত কায়েম হয়েছে ছোট থেকে নামাজ শিখেছে মা বাবার কাছে অথবা তার ওস্তাদের কাছে মক্তবে অথবা মাদ্রাসায় যেখানে শিখুক না কেন ভুল শিখে রেখেছে রসুল্লাহ সাল্লা সাল্লামের নামাজ শিখেনি লাইসা আলী আমরানা ফাহুয়ারাদ্দুন তা প্রত্যাখ্যাত হবে তা প্রত্যাখ্যাত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন মায়ের রাদিয়াল্লাহু তালান আনহা বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা যে ব্যক্তি আমাদের দিনের কাজে নামাজ হচ্ছে দিনের কাজ বরং দিনের আসল কাজ হচ্ছে নামাজ একজন মুসলিমের জীবনের প্রথম কাজ হচ্ছে নামাজ সাইদা কদিয়াতি সালাতু সান্তা শেরুফিল আরব আল্লাহ বলছে নামাজ পুরা হলে তখন পৃথিবীতে তুমি ছড়িয়ে পড়ো নামাজ পুরা না হলে তাহলে এদিক সেদিক যাওয়া যাবে না কাজকর্মের জন্য নামাজ না পড়ে কাজকর্ম করা যাবে না নামাজ না পড়ে ব্যবসা বাণিজ্য করা যাবে নামাজ না পড়ে চাকরি করা যাবে না নামাজ না পড়ে ঘুম দেওয়া যাবে না জি নামাজ না পড়ে আরাম বিশ্রাম করা যাবে না সাইদা কদিয়াতি তো ফান্তা শেরুফিল আরব যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এদিক সেদিক ছোটাছুটি করো যে যেখানে কাজ করতে পারো কাজ করো কাজ হালাল হইতে হবে বৈধ হইতে হবে ওয়াবতাগোবিন ফাজিল্লাহ এবং আল্লাহর যে অনুগ্রহ রিজিক রয়েছে তা সন্ধান করো এবং সেখানে আল্লাহ রিজিক সন্ধান করতে গিয়েও আল্লাহকে ভুলে যেন অজকরুল্লাহ কাসির আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করতে থাকো না হলে পাপ হবে আবার না হলে হারাম খেতে শুরু করবে হারাম উপার্জন শুরু করে দিবে জুলম মত্যাচার শুরু করে দিবে আত্মসাত নেইমানি শুরু করে দিবে অজকরুল্লাহ কাসির আল্লাহ মতো ফেলে হন তাহলে রেহাই পাবে মুক্তি পাবে আল্লাহ নামাজ হচ্ছে মুসলিম জীবনের সর্বপ্রথম কাজ এই নামাজে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নামাজ কবুল হবে না এইরকম যে কোনো এবাদত বন্দীতে যদি ভুল হয় তাহলে সেই এবাদত বন্দি কবুল হবে না দোয়া যদি নবী করিম তরিকায় না হয় ভুল হয় যেমন মাধ্যম দিয়ে দোয়া করা আমাদের দেশে রয়েছে তাহলে কবুল হবে না কারো দোহাই দিয়ে কারো মাধ্যম দিয়ে নবীর দোহাই অলির দোহাই পীরের দোহাই কারো ওসিলা এসব দিয়ে যে তাহলে দোয়া কবুল হবে না কারণ লাইসা আলী আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই তরিকা নয় বরং সমস্ত আম্বে কেরামের তরিকা কোরআনে কেরিমের অনেক হাফেজ ভাই এখানে আছেন তাদেরকে বলছি যে কোরআনে কেরিমে আম্বিয়া কেরামের বহু দোয়া রয়েছে একটি দুটি নয় এবং আপনারা সাধারণ মানুষ আম্বিয়া কেরামের দোয়া যখন তরজমা পড়বেন তাতেই বুঝতে পারবেন যে এখানে আদম আলি ইসলামের দোয়া রয়েছে এখানে ইব্রাহিম আলী ইসলামের দোয়া রয়েছে এখানে নু আলি ইসলামের দোয়া রয়েছে এখানে মুসা আলি ইসলামের দোয়া রয়েছে এখানে হারুন আলি ইসলামের দোয়া রয়েছে ইসা আলি ইসলামের দোয়া রয়েছে ইত্যাদি মোমিনগণের দোয়া আল্লাহ ফাকরুল মোমিনদাকে শিখিয়েছেন কোনো একটি দোয়াই কোথাও ওসিলা মাধ্যম আছে আল্লাহ হ্যাঁ অমুক পীরের অশিলাই অমুক নবীর অশিলাই অমুক সদবান্দার অশিলা আমার গুণা খাতা মাফ করে দাও আছে কোথাও দেখতে বলছি শুধু আপনাদেরকে যে দেখুন কোরআনে কেরিমের দোয়াগুলি পড়ুন আমার একটি আলোচনা এর আছে করা হয়েছে দোয়াউল আম্বিয়া আম্বিয়া কেরামের দোয়া তাতে এই কথাটি আমি লক্ষ্য করতে বলেছি যে দেখুন আম্বিয়া কেরামের দোয়ায় না আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া আছে না কারো মাধ্যম অশিলা ধরা আছে সরাসরি আল্লাহর কাছে চাওয়া তাহলে কোরআনে দোয়া এই যা শেখানো হয়েছে সেই দোয়া করবেন না আপনি বানিয়ে দোয়া করবেন না না সরাসরি দোয়া করলে আমার দোয়া কবুল হবে সুতরাং কারো মাধ্যম দিয়েই ভায়া দিয়ে আসতে হবে আল্লাহ তো শিখালেন না তাহলে এইরকম ভাবে যদি দোয়া করেন তাহলে আল্লাহ কবুল করবেন না ফাহরাদ্দুন তামার দুধ রিজেক্টেড হয়ে যাবে আসি আসল বিষয়ের দিকে নামাজের দিকে নামাজের হেফাজত করতে আল্লাহ বলেছেন এবং নামাজ নষ্ট করতে নিষেধ করেছেন তাহলে হেফাজত যদি করতে হয় তো ভুল মুক্ত নামাজ পড়তে হবে রাসুল্লাহামের সুন্নত মোতাবেক নামাজ পড়তে হবে যেখান থেকে নবী সালাম শুরু করেছেন সেখান থেকে আপনি শুরু করবেন নামাজ আর যেখানে গিয়ে রসুল্লাহাম নামাজ শেষ করেছেন সেখানে গিয়ে আপনি নামাজ শেষ করবেন যা এর ভিতরে যে কাজকর্মগুলি আমলগুলি নামাজের করেছেন যেই বাক্যগুলি বলেছেন যেই দোয়া সুরা বলেছেন যেই তরিকা বলেছেন সেই তরিকাতে আপনি নামাজ পড়বেন এই হচ্ছে রসুল্লাহ সাল্লামের নামাজ নবী করিম সাল্লাহ সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস সাল্লু কামার আয়তুমনি ওসাল্লি হে মুসলিম তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে যেমন আমাকে নামাজ পড়তে দেখলে নবী সাল্লাহ আলী সাল্লামকে আমরা নামাজ পড়তে দেখেছি দেখিনি তাহলে কি করব হ্যাঁ যারা দেখেছেন তারা নকল করেছেন তারা লুকিয়ে রাখেননি কথা নবী সাল্লাহ ইসলামকে যেমন নামাজ পড়তে দেখেছেন তেমন তারা হুবহু বর্ণনা করেছেন সুতরাং কেরাম রাজি আল্লাহ তালা আজমাইন যেইভাবে নবী সালামের নামাজের বর্ণনা দিয়েছেন সেইভাবে আপনাকে নামাজ পড়তে হবে আপনার নামাজকে সোজা করতে হবে সোজা করতে হবে যে দিকে নবী করিম নামাজ দিয়েছে সেই রকম নামাজ হতে হবে নামাজ শুরু করতে গিয়ে শুরু হবে কি দিয়ে শেষ হবে কোন খাদে এই সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লামের একটি হাদিস রয়েছে নিস্তাহ সালাতি আত্মহুর নামাজের চাবি হচ্ছে কি